ওহি মদিনায় আমারে মন ছুটে যায় দেরি নাহি সয় আর যেতে গোসে থায় ওই মদিনায় আমারে মন ছুটে যায় দেরি নাহি সয় আর যেতে গোসে থায় ওই মদিনায় আমারে মন ছুটে যায় দেরি নাহি সয় আর যেতে গোসে থায় দেরি নাহি সয় আর যেতে গোসে থায় রোজায় তোমার সালাম জানা হয়ে বেকু আজ সবা তাই হয়ে যো সবাই রওজাই তোমার সালাম জানাই হয়ে যো সবাই রওজাই তোমার সালাম জানাই হয়ে ব্যাকুলাজ সবাই তুমি রহমাতুল্লিল আলমিন অগদয়ার নবী রহমাতুল্লিল আলমিন অগদয়ার নবী রহমাতুল্লিল আলমিন অগদয়ার নবী আধার ঘুচিয়ে এলে দুনিয়ায় ওই মদিনায় আমারে মন ছুটে যায় দেরি নাহি সয় আর যেতে গ গো থাই ওই মদিনায় আমারে মন ছুটে যায় দেরি নাহি হিসয় আর যেতে গো থাই দেরি নাহি হিসয় আর যেতে গো থাই মমিন আছো তুমি তোমায় ভাবি দিবস জামি মমিন হৃদয় আছো তুমি তোমায় ভাবি দিবস জামি মমিন হৃদয় আছো তুমি তোমায় ভাবি দিবস জামি মমিন হৃদয় আছো তুমি তোমায় ভাবি দিবস জামি এই বিশ্ব নিখিল হতো না কভু সৃজন বিশ্ব নিখিল হতো না কভু অসৃজন বিশ্ব নিখিল হতো না কভু অসৃজন না এলে তুমি মরু মকায় ওই মদিনায় আমারে মন ছুটে যায় দেরি নাহি সয় আর যেতে গোসে থাই ওই মদিনায় আমারে মন ছুটে যায় দেরি নাহি সয় আর যেতে গোসে থাই ওই মদিনায় আমারে মন ছুটে যায় দেরি নাহি সয় আর যেতে গোসে থাই দেরি নাহি সয় আর যেতে গোসে থাই দেরি নাহি সয় আর যেতে গোসে থাই দেরি নাহি সয় আর যেতে গোসে থাই